ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান মুসলমানরা রুখে গেলে ভাঙবে রে তোর গরদান দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান মুসলমানরা রুখে গেলে ভাঙবে রে তোর গরদান দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের তালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান কি মনে করেছিস তোরা মুমিনের ইমানকে ইমানে করলে আঘাত ছাড়বে না তোদেরকে কি মনে করেছিস তোরা মুমিনের ইমানকে ইমানে করলে আঘাত ছাড়বে না তোদেরকে দাঁত ভাঙা জবাব দিতে মুসলমানরা আগুয়ান দাঁত ভাঙা জবাব দিতে মুসলমানরা আগুয়ান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান নব্বই ভাগ মানুষ মুসলমানের দেশে নাবিজির অবমাননা করিস কোন সাহসে নব্বই ভাগ মানুষ মুসলমানের দেশে নাবিজির অবমাননা করিস কোন সাহসে মদের বুকে আগুন চলে দেখলে না বীর অপমান মদের বুকে আগুন চলে দেখলে না বীর অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান বেইমান লাল কুকুরের দালালের দলেরা আগুনের মশাল নিয়ে করিও না খেলা এই বেঈমান লাল কুকুরের দালালের দলেরা আগুনের মশাল নিয়ে করিও না খেলা এমন ধুলাই খাবি পরে ভুলে যাবি বাপের নাম এমন ধুলাই খাবি পরে ভুলে যাবি বাপের নাম ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান মুসলমানরা রুখে গেলে ভাঙবে রে তোর গরদান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান মুসলমানরা রুখে গেলে ভাঙবের রে তোর গরদান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান ইহুদিদের দালালেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান